উপস্থিত সালেকিনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তালিম পরিবেশন করছেন বাংলাদেশ জামিয়াতু সালেকিনের কেন্দ্রীয় নাজেমে জমিয়ত আল্লামা রসুলপুরি দামাত বারকাত হুমের সুযোগ্য খলিফা আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটোরি সাহেব আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটোরি সাহেব বসেন আলহামদুলিল্লাহ এখন এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে আসি মাহফিলের ভিতরে আসি বাইরে আমার অনেক যান মাল সময়ের কোরবানি করে মুর্শিদের দরবারে আসছিলাম তার চেহারাকে এক নজর প্রাণ ভরে দেখার জন্য এখন আমাদের বিদয়ের পালা তাই দুনিয়ার ঝামেলার থেকে মুক্ত হয়ে আখিরি মোনাজাতে শরিক হই আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে প্রতিটি মুসলমান ভাইদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আসুক আখিরি মোনাজাতে শরিক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হজরত আসতে কিছু সময় বাকি আমি আসল দু একটা কথা বলি এই তরিকার পাঁচটা ওসুল আছে কয়টা ওসুল এই পাঁচটা ওসুল একবারে সার সংক্ষেপ যদি কেউ সাইডে দেয় তাহলে কপাল পুড়ে যাবে আর যদি এটা ধরে রাখতে পারে একদিন আগে আর পরে তার কপাল খুললেই যাবে যে কোনো ত্যাগের বিনিময়ে সকাল ও সন্ধ্যায় সবক আদায় করা সবক মানে কি আল্লাহর জিকির করা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর জমিনে বসত করি আল্লাহর তৈরি বাতাস আমার নাকের মধ্যে যাইতেছে আল্লাহর দেওয়ার রিজিক খাইতেছি আল্লাহর আসমানের নিচে বসত করতেছি আমি আল্লাহর জিকির করব বাধা দেওয়ার কেউ আছে জিকির এমনই একটা জিনিস হাসপাতালে যাইয়ে দেখেন সরা শরীর পায়খানায় রক্তে প্রসাবে মাইকে গেছে যন্ত্রণায় দমে দমে আল্লাহ আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহর বান্দারা আল্লাহরে আপদে সুপদে আল্লাহ কে ডাক দেবে বাধা দেওয়ার অধিকার কারোর আছে তো যে কোনো ত্যাগের বিনিময়ে সকাল ও সন্ধ্যায় সবকদায় করবো যেই জায়গায় গেলে যেই জায়গায় গেলে সব কাদায় বিঘ্ন ঘটে সে জায়গায় আমি যাবই না অনেকে শ্বশুর বাড়ি যাইয়া সব কাদায় করে না সরম পায় আমি আল্লাহর জিকির করব আবার শ্বশুর বাড়ি যদি তুমি না পারো যাইওই না আবার ভালো কোনো দরবার আছে যেখানে গেলেও আমার সবক নাই জিকির নাই অত ভালো আমার লাগবেই না এটা মুর্শিদের চাইতে ভালো আর ভালো দরবার থাকতে পারে যারা আরো অন্য ভালো দরবারে যায় ওরা কপাল পোড়া ওরা বাচ্চা শিশু ওয়াজ নসিহাত শোনা মুর্শিদের ওয়াজ লাগবে না ওরা আদর্শ মুরিদ যারা বলেন যে মুর্শিদ আপনার বয়ান লাগবে না একটু বসে থাকেন চেহারাটা দেখি একটু হাতটা তোলেন সাথে হাত তুলি এরা হইল খাটি মুড়ি ভালো আর শুনতে যারা যায় ওরা আর এক কপাল পোড়া যে কোন ত্যাগের বিনিময়ে সাপ্তাহিক জিকিরে হালকা মসজিদ আল্লাহর ঘর তুমি করতেছ শুক্রবারে আমি শনিবারে করি কথা কি বলছেন গন্ডগোলও নাই ঝগড়াও নাই তুমি মঙ্গলবারে করো আমি বুধবারে করি অসুবিধাটা কি ফেতনায় জড়াবো না যে কোনো ত্যাগের বিনিময়ে হালকায় জিকিরে যোগদান করা না থাকলে গঠন করে নেওয়া আর রসুলপুরের দুইটা মাহফিল এই মাহফিল দিয়ে ঝালাই এবং কালাই করার জায়গা এই ময়দান এই জাতা ময়দান না মুর্শিদের কথা প্রত্যেকটা কথার মধ্যে হাকিকত লুকায়িত আছে দেখেন না কয় মানুষ জাগ দিয়ে আম কাঁঠাল পাকায় কলা পাকায় আম পাকায় কাঁঠাল পাকায় জাগ দেয় আমি মানুষ জাগ দিয়ে পাকাই তো মানুষ জাগ তো দেয়নি এই যে বর্তমান জামানায় আবার এখন কার বাইট দিয়ে পাকায় কথা বুঝতেন না এই যে তিনটা দিন এখানে দাঁড়াই সম্মুখে বসে ছিল এদের তো জাগে পড়ছে আল্লাহর এসকের প্রেমের কারবাই ছাইরে দেওয়া আছে এই ময়দানের মধ্যে যারা বসে থাকবে পাথরের মতন দিন অনেক নতুন মানুষরা বিরক্ত হইতে পারে তুমি সামনে বসার মতন বসো যদি আগুন লাগিয়েই যায় তুমি ওইরকম নাচবা তোমাকে নাসানের মতন মশলা এই দরবারে আছে একশো বার আছে হাজার বার আছে তোমার যা ফুটা করে দেওয়ার মতন তো এই দরবারে আছে ভাইয়ের আমার যোগাযোগ রাখবো আমার আফসোস লাগে বিভিন্ন জায়গায় সফর করি তারা আলমারি শোকের ভর্তি কেতাব পত্র মুর্শিদের কেতাব থাকলেও নামে দু এক ও এক কপাল পোড়া মুর্শিদের লেখা কেতাবপত্র এর মধ্যে হাকিকাত লুকায়িত আছে যোগাযোগ রাখব যারা পুরাতন আছি নতুন ভাইদেরকে ভালোবাসব ওরা আমার কেনা গোলাম না ওরা আল্লাহর বান্দা ওরা আল্লাহর হাবিবের এতিম উম্মাদ ওরা আমার মুর্শিদের রুহানি সন্তান তাদের খাদেম হইয়া গোলাম হইয়া ওদের জুতার খেদমত করো আমরণ পর্যন্ত আল্লাহ তোমার এই জায়গায় পদে বহাল রাখবে নতুন নবাগত যারা আছি মুর্শিদের জবান দিয়া হাত দিয়া যারা যে দায়িত্ব দেওয়া আছে তারে ভালোবাসি তারে ভালোবাসি তার মানবীয় ত্রুটি বিশ্রুতি এটা থাকতে পারে কিন্তু আমি তার ন্যায় সঙ্গত মুর্শিদের অনুমোদিত আদেশ নিষেধ এগুলা মাইনে চলবো আমি ফায়দা পুরাই পাইয়ে যাব এই এতগুলা হর্ন ওই রাস্তার ধারে একটা হর্ন যদি ফুটা হয় ময়লা হয় গোবর লেগে থাকে ওই হরেনের দিকে তাকাইও না তুমি তাকাও যে মুর্শিদের আওয়াজ এর মধ্যে দিয়ে আসতেছে তোমার আমার ফায়দা পুরা পুরি আসছে যাবে ভাইয়ের আমার ময়দানে কাজ করি যাই না রেখেন ব্যবসায় যেমন আমদানি এবং রপ্তানি আছে এই জমিয়তুল সালেকিনের মশাল নিয়া পতাকা নিয়ে ময়দানে যারা কাজ করতে চান আপনাদেরও আমদানি এবং রপ্তানি দুইটা দিক আছে এই রসুলপুরে আসবেন এই মাহবিলে এই মাসিক ইস্তেমায় এখানে আসিয়া কিছু আমদানি করে লইয়ে যাইবেন রসুলপুরের এতে কাপে আসবেন পাঁচটা এতে কাপ এই মসজিদে হয় চল্লিশটার মতন এতে কাপ প্রায় পঁয়ত্রিশটা বত্রিশটা এতে কাপে অংশগ্রহণ করি তো এখানে মানুষ এই মসজিদে লোক আটে কেমনে তো এইখানে লোক পাঠাবো এই জায়গার আমার হজরত একদিন বললেন যে লোডশেডিং লোডশেডিং এ কারেন্ট চলে যায় কিন্তু যেখানে পাওয়ার হাউস ওই জায়গায় লোডশেডিং হয় না ওগুলা চলতেই থাকে এটা হলো পাওয়ার পাওয়ার হাউস এখানে লোডশেডিং না এখানে আসবেন এখানকার ফায়দা বরকত অনেক বেশি বাইর আমার বাংলাদেশ তো সালিকিন বাংলাদেশের ছিষাটটি হাজার গ্রামের লক্ষের মতন মসজিদ এই প্রতিটা মসজিদে জিকিরের হালকা এবং তালিমের হালকা হে আমাদের কর্মসূচি আমরা এ নিয়ে আগাইতে থাকি তো আমদানির কথা বলতেছিলাম আর রপ্তানি জেনে রাখেন আপনাদের বাস্তব পরীক্ষিত এটা আমার কথা না এই বড় বড় বক্তার ওয়াজে মানুষ কান্দে আমার নিবিড় পল্লীর মহল্লার মুরুক্ষ একজন কর্মীর এই জিকিরের হালকায় তার চাইতে বেশি কান্দে মানে ওরা এই দরবারে আসা হয়ে যাইতেছে যেই চোখ দিয়ে মুর্শিদ দেখছো এই চোখ দিয়ে আল্লাহর পথ ভোলা বান্দাদের দেখো যে ওদেরকে যেই জবান দিয়ে জিকির করছো এই জবান দিয়ে আল্লাহর পথ ধোলা বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে ডাকো বুলেটের মতন গুলির মতন ওর দিলে ডাকিয়ে যাবে যাই না রেখো কর্মীর মতন কর্মী যদি হওয়া যায় ওই যে আগে মানুষ বলতো এই যে সাওয়াল ধরায় সাওয়াল নিয়ে যায় আর আমাদের কর্মীরা এই বেনামাজি ধরা হইয়া যায় ওরা যাইয়া দাওয়াত দিলে সাথে সাথে মসজিদে এসে ভর্তি ভাইয়ের আমার আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যেই হাত দিয়া মুর্শিদের হাতে মোসাফা করছো এই হাত দিয়ে ময়দানে নামো এই হাত দিয়ে আল্লাহর পথ ভোলা বান্দাদের হাতের সাথে মোসাফা করো কারেন্টের শর্ট ওর পঞ্জায় লেগে যাবে এ দেশ বাংলাদেশ পীর মাসায়কের দেশ এ বাংলাদেশ পীর মাসায়কের দেশ কার দেশ এদেশে ইসলাম আনছে পীর মাসাইক এদেশে সুন্নাত আনছে পীর মাসাইক আমাদের কাজে বাধা দেওয়ার শক্তি কারুর নয় আল্লাহর ফজলে মইনুদ্দিন সৃষ্টি আজমির সঞ্জুরি আজ থেকে সাড়ে নয়শো বৎসর কমার বেশি এই আল্লাহর হাবিবের নির্দেশ পাইয়া এই আজমিরে আসে পৃথিরাজের সাথে যুদ্ধ করছে কি দিয়ে যুদ্ধ করছে তসবি যায় নামাজ হ্যাঁ? আর পানির বদনা ঘোটা লোটা কথা কি বুঝছেন এই যে দিয়ে পৃথিরাজের সাথে যুদ্ধ করে পরাস্ত করছে ক্ষমতার মসনদে বসে নাই কথা কি বুঝছেন ক্ষমতায় বসে নাই সুলতান মাহমুদ গজনবির সিংহাসনে দিয়া উনি আবার বের হইছেন ইলাহা আমার এই কোন কোন ঐতিহাসিক বলেন এই যে এই আজমির থেকে দিল্লির থেকে উনি বগুড়া নওগার মধ্যে দিয়ে ঢুকেছেন এরকম হয়তো বা পাবনার কিছু অংশ টাঙ্গাইল ডাইনে রেখে ঢাকা ডাইনে রেখে উনি দাওয়াত তালিম করতে করতে চিটাগাং পৌঁছেছেন আবার চিটাগাং থেকে উনি যে আজমিরে শুয়ে আছেন নিরানব্বই লক্ষ মুসলমান ইসলাম গ্রহণ করেছে ভাইর আমার যারা চেহারা দেখে নাই মইনুদ্দিন সৃষ্টিরে দেখে নাই নাম শুনছে যে এক লোক আইছে এই বলে এই সেও মুসলমান হইয়া যায় তো আমরা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে সর্ব অবস্থায় আমার মুর্শিদ এবং জমিয়তু সালেকিনের এই যে সংগঠন এই সংগঠনের দিকে খেয়াল রাখবো অনেকে মুর্শিদের হাতে মোসাফা করতে পারি না আমার জেলা আমির থানা আমির ইউনিয়ন আমির তাদেরকে শ্রদ্ধা করেন তাদেরকে বড় মনে করেন জাইনা রেখেন আল্লাহর ফজলে ওতেই আপনার আপনার কলবে খোদাই আগুন লাগিয়েই যাবে এ সৃষ্টিয়া সাবিরিয়ার নেসারিয়া তরিকা এই তরিকার সবকাশবাক নিয়ম কানুন ওসুল খুবই সহজ একবারে দিন মজুর একবারে গরিব মিসকিন দিন আনে দিন খায় বাড়ির থেকে বের হইতে পারে না এমন পরের গোলামি করে এও যদি ওর অফিসে ওর মাঠে কল কারখানায় ও দাঁড়াইয়া বৈশা শুয়াও ও যদি এই সবক লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদের দেওয়া সবক যদি আদায় করতে পারে ওখানেই তার কলবের মধ্যে আজকের আগুন লেগে যাবে আমাদের তরিকার সহজ আমাদের তরিকায় এই কলব রুহ নাম সার কবি আকফা আবাতুস খাকবাত দশ লতিফা নাই এই দশ লতিফার রং নাই দশ লতিফার আলাদা আলাদা সবকও লাগবে না এই কলব হইল হেড এই কলব লতিফাই মুর্শিদ সবক বাতাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এ লা ইলাহা আমি বালেগ হওয়ার সাথে সাথে পড়েছি বিশ্বাস করে মুসলমান হইছি মৌতের বিছনায় শুয়াও এই লা ইলাহা ইল্লাল্লাহ হবে আমার শেষ কালেমা এই কালেমা বাধা দেওয়ার অধিকার পৃথিবীর কারো নাই যদি কেউ বাধা দিতে আসে ওর কপাল পুরে ছাই হয়ে যাবে হাজরতে হাজরি প্রিয় ভাইয়ের আমার ময়দানে কাজ করি মাঠে ঝাঁপাইয়া পড়ি আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে আদবের সাথে ডাকি এক ভাই আর এক ভাইকে ভালোবাসি ইসলাম ধর্ম প্রেমের ধর্ম ইসলাম ধর্ম ভালোবাসার ধর্ম এটা হইল প্রেম শরিয়াত এই ময়দান এটা হইল প্রেম শরিয়াত ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় সমালোচনা করিয়া দোষ ঘাটিয়া মানুষের মন জয় করা যায় না আমরা সর্ব অবস্থায় মানুষকে বেশি বেশি সালাম দেব কি যে আদর্শ সালামের যে কি হ্যাঁ? আশ্চর্যের ব্যাপার দাওয়াত দিয়া হাত দিয়া না দিলে আমি দোয়া করি না আর রাসুল আমার প্রাণের রাসুল কি তার আদর্শ যে দেখা হইলে বিনে পয়সায় বিনে খাওয়ায় বলো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেখছেন নি দোয়া কি রাসুলের তরিকা সর্ব বেশি বেশি সালাম দেব আল নতুন মানুষকে মূল্যায়ন করব ভালোবাসবো আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিনের দিকে ডাকবো বাইর আমার এই মুহূর্তে আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে হাবিব সাল্লাহ সাল্লাম আমাদেরকে তিম করে রজায় আথারে শুয়ে আছেন আমাদের দিকে তাকাইয়া আছেন রে ওলামা একরাম এ পুরাতন যারা বুঝতেছো যারা বুঝেছো আমার ওই দরদের উম্মাদ যাদের কারণে আমি চারটা দাঁত শহীদ করেছি যা দিনকে দিন না খেয়ে থাকছেন কত মার খাইছেন সেই দরদের উম্মাদ আজকে জাহান নামে যাইতেছি ভাইরা আমার কি কথা বলবো আর সে আজিম থেকে আল্লাহ রব্বুল ইজাত আমাদের দিকেই চাইয়া আছেন আজকে জাতি দেশ ও জাতি আমাদের দিকে চাইয়া আছেন এই শান্তির পতাকা আমাদের প্রতীক হইতেছে তসবি এ হলো শান্তির প্রতীক এটা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ি দল মত নির্বিশেষে সকলকে শান্তির দাওয়াত দিই আল্লাহর ঘর মসজিদে দাওয়াত দিই জেনে রেখেন যত জিকির করান যাবে এই মানুষের দেশের মধ্যে শান্তি আসবে আজকে এই অশান্ত পৃথিবীতে আজকে এই অশান্ত পৃথিবীতে একটাই মাত্র জিনিসের দরকার সেটা হইতে জিকির আমার আল্লাহর ঘোষণা আল্লাহ জিকিরিল্লাহে তাতমাইনুল কুলুব জিকিরের মধ্যেই আছে শান্তি জিকির বেশি বেশি করবেন আপনার মন আপনার কলব আপনার দেল শান্তিতে ভরপুর হয়ে যাবে আমার কি কথা বলবো আমার যোগ্যতা নাই ভাণ্ড নাই হজরতে ওলামা ইকরাম যারা এসেছেন যাদের যোগ্যতা আছে এই ময়দানে আসেন আল্লাহর পদভোলা বান্দাদেরকে সহি আকায়েদ সহি তালিম দিয়া আল্লাহর ঘর মসজিদে ডাইকানি এবং ওদের তালিম করি হজরতে হাজরিন কি কথা বলবো আজকে ছত্রিশ বছর চার মাস যদিও আমি এই দরবারে আসি আমার যোগ্যতা নাই যোগ্য যোগ্যতা নাই নেওয়ার মতন ভাণ্ড নাই আমি মাঝে মাঝেই গল্প হাসির গল্প করি আমার এক ছোট্ট ভাগনা আমার গাছের আম পাড়তেছি দুইটা ফজলি গাছ ছিল এক একটা আম আটশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম তো ভাগ্নাকে বললাম মামা একটা নেও খুব খুশি আর একটা নেও খুব খুশি যখন আর তিনটা দিতে গেছি তখন আর মামার চোখ বড় বড় মন না ওর যে গেঞ্জি ওর যে জামা ওর যে পকেট লজেন্স আটকে আটে মামার বাড়ির আম তার পকেটে আটে না কথা কি বুঝছেন আমিও ঠিক ওই রকম দুর্বল মিসকিন গাফেল যার কারণে এই দরবারের নিয়ামত বুঝিয়া শুন না দেখ আমরা চোখ দিয়ে দেখাও এই দরবারের নিয়ামত আমার নেওয়ার মতন যোগ্যতা নাই যাদের যোগ্যতা আছে ভাণ্ড আছে আসেন এই বাংলাদেশ জমিত কিনের এই পতাকাকে এই রশিকে আঁকড়াইয়া ধরি আল্লাহর ফজলে আল্লাহর ফজলে আমি কামিয়াব হতে পারবো আমার আমি দোয়া চাইতেছি যা মরণ পর্যন্ত এই দিনের কাজে আল্লাহ রবুল ইজাদ কবুল করেন বেওসুলির কারণে অলসতার কারণে গাফলাতির কারণে আমি যেন পড়ি নাই তাই পরিশেষে শেষ কথা হইল আমি এবং আমার সহযোগী স্টেজ পরিচালক কর্মীদের এই তিন দিনে ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা করে দেবেন তো